দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মমিন সেখানে হবে আজান ও হো হো হো ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মমিন সেখানে হবে আজান আল্লাহর দেয়া ফরমান সে তো আমাদের কুরআন মুসলিম মোরা মানুষের গড়া মানি না সংবিধান অত্যাচারীর খোলা তলুয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার অত্যাচারীর খোলা তলুয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পায় মোরা নাহি ভয় পায় মোরা নাহি ভয় পায় মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই तीनों अरब हमारा हिंदोस्ता हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাটাতার একই তাক বীরে জেগে ওঠি মোরা আল্লাহু আকবার ও আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাদাতার একই তাক বীরে জেগে ওঠি মোরা আল্লাহ দেড় শত কোটি মমিনের দিল মিলে মিশে একাকার বাধা নয় কোন সৈন্য বাহিনী রাষ্ট্র বা সরকার পৃথিবীর যে থাকা দে মুসলিম জিহাদি নাকারা বাজে দ্রিম দ্রিম পৃথিবীর যে থাকা দে মুসলিম জিহাদি নাকারা বাজে দ্রিম দ্রিম বাধার প্রাচীর পেরিয়ে আমরা সেখানেই ছুটে যাই সেখানেই ছুটে যাই সেখানেই ছুটে যাই মুসলিম বলে আমাদের সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই اے ارد پاک تیری حرمت پہ کٹ مری ہم اب تک تیرے رگوں میں ہے خو وہاں ہمارا توحید کی امانت ہے سینوں میں ہمارے آسان ہی مٹانا نام و نشا ہمارا বহু ভাষা মুখে একই আশা বুকে নিঃশ্বাসে একই তাল একই সে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল ও হো বহু ভাষা মুখে একই আশা বুকে নিঃশ্বাসে একই তাল একই শেখা বারে নূরের মশালে ছুটেছি পঙ্গপাল গোত্র বর্ণ করে বিচূর্ণ গড়েছি মায়ার জাল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দেহে একিসে রক্ত লাল মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ ধর্মের চেয়ে দেশ বড় নয় আমরা সে গান গাই আমরা সে গান গাই আমরা সে গান গাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই মুসলিম বলে